ও নেতা ও নেত্রী পাইছো কি পাইস কি বারবার মোদের ধোকা দিয়া ভোটটা নিয়া করস কি কৌ দেখি ও নেত্রী ও নেতা ও নেত্রী পাইছো কি পাইছো কি বারবার মোদের ধোকা দিয়া ভোটটা নিয়া করছো কি কৌ দেখি ও নেত্রী ও নেতা ও নেত্রী পাইছো কি পাইছো কি বারবার মোদের ধোকা দিয়া ভোটটা নিয়া করছো কি কৌ দেখি ও নেত্রী ও নেতা ও নেত্রী পাইছো কি পাইছো কি বারবার মোদের ধোকা দিয়া ভোটটা নিয়া করছো কি কৌ দেখি ও নেত্রী তোমরা মোদের দেশের ছেলে মোদের দেশের মাইয়া তাই ভেবেছিলাম করবা কিছু সংসদেতে যাইয়া তোমরা মোদের দেশের ছেলে মোদের দেশের মাইয়া তাই ভেবেছিলাম করবা কিছু সংসদেতে যাইয়া তোমরা মোদের দেশের ছেলে মোদের দেশের মাইয়া তাই ভেবেছিলাম করবা কিছু সংসদেতে যাইয়া এখন বাড়ি গাড়ি টাকা করি সবই তোমার হইল আর দেশের মানুষ অনাহারে না খাইয়া মরিল ও নেতা ও নেত্রী পাইস কি পাইস কি বারবার মোদের ধোকা দিয়া ভোটা নিয়া করস কি কও দেখি ও নেত্রী ও নেতা ও নেত্রী পাইস কি পাইস কি বারবার মোদের ধোকা দিয়া ভোটা নিয়া করছ কি কও দেখি ও নেত্রী দেশের উন্নয়নের কথা বলে করলা কত জোট আর কইলা মোদের চাচা জান গো দিয়ে নাখান ভোট দেশের উন্নয়নের কথা বলে করলা কত জোট আর কইলা মোদের চাচা জান গো দিয়ে নাখান ভোট দেশের উন্নয়নের কথা বলে করলা কত জোট আর কইলা মোদের চাচা জান গো দিয়ে নাখান ভোট তোমার ভোলা ভালা কথায় মোরা গেলাম রাজি হইয়া আজ সকল কিছুই ভুইলা গেলা ক্ষমতা পাইয়া ও নেতা ও নেত্রী পাইছো কি পাইছো কি বারবার মোদের ধোকা দিয়া ভোটা নিয়া করছো কি কও দেখি ও নেত্রী ও নেতা ও নেত্রী পাইছো কি পাইছো কি বারবার মোদের ধোকা দিয়া ভোটা নিয়া করছো কি কও দেখি ও নেত্রী শুধু উন্নয়নের জোয়ার শুনি চোখে তো দেখি না তোমার কথা কাজে কোনো দিনও মিল খুঁজা পাইলাম না শুধু উন্নয়নের জোয়ার শুনি চোখে তো দেখি না তোমার কথা কাজে কোনো দিনও মিল খুঁজা পাইলাম না শুধু উন্নয়নের জোয়ার শুনি চোখে তো দেখি না তোমার কথা কাজে কোনো দিনও মিল খুঁজা পাইলাম না তোমার মালিক যিনি ধরবেন তিনি তখন কি করিবা ওই কঠিন দিনে বিচার খনে ধোকা কারে দিবা ও নেতা ও নেত্রী পাইসো কি পাইসো কি বারবার মোদের ধোকা দিয়া ভোট্টা নিয়া করসো কি কও দেখি ও নেত্রী ও নেতা ও নেত্রী পাইসো কি পাইসো কি বারবার মোদের ধোকা দিয়া ভোট্টা নিয়া করসো কি কও দেখি ও নেত্রী ও নেতা ও নেত্রী পাইসো কি পাইসো কি বারবার মোদের ধোকা দিয়া ভোট্টা নিয়া করসো কি কও দেখি ও নেত্রী ও নেতা ও নেত্রী পাইছো কি পাইসো কি বারবার মোদের ধোকা দিয়া ভুট্টা নিয়া করসো কি কৌ দেখি ও নেত্রী ও নেতা ও নেত্রী পাইছো কি পাইসো কি বারবার মোদের ধোকা দিয়া ভুট্টা নিয়া করসো কি কৌ দেখি ও নেত্রী